آه. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী ও অনুষ্ঠানে আমরা পূর্বে অবগত হয়েছি মুসলিম মানেই তাকে ইসলাম মেনে চলতে হবে আল্লাহ সুবহানা হুয়া আলার বাণী আল কোরআনুল করিম এবং রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম এর হাদিস রাসূল সাল্লাহ আলী হুয়াসাল্লাম এর হাদিস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বহুভাবে রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কখনো সরাসরি আদেশ ও নিষেধের মাধ্যমে কখনো অতীতের কিছু ঘটনা বিষয় তুলে ধরার মাধ্যমে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনীর ক্ষেত্রে আমাদেরকে একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী কখনো কাল্পনিক নয় অবাস্তব নয় পৃথিবীতে বহু ভাষায় বহু কাহিনী রচনা হয় যার অধিকাংশই হচ্ছে কাল্পনিক অবাস্তব বাস্তবতার সাথে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী যার মাঝে বিন্দু পরিমাণও অবাস্তব নয় বরং শতভাগেই তার বাস্তব সেই বাস্তব কাহিনী আপনাদের মাঝে আজকে আমরা এ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লামের হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী আমরা তুলে ধরব তা হচ্ছে ইবনু সৈয়াদ ও দাজ্জাল এর কাহিনী আমরা দাজ্জালের কথা অনেকেই শুনেছি বিশেষ করে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের শিখানো দোয়া সকাল সন্ধ্যা কমপক্ষে সালাতে আমরা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে থাকি অতএব দাজ্জালের বিষয় সম্পর্কে কিছু না কিছু আমাদের মাঝে ধারণা রয়েছে কিন্তু বাস্তব একটি বিষয় বলতে হয় আজকে আমাদের সমাজে সেই দাজ্জালকে নিয়েও কিছু দাজ্জালই শুরু হয়েছে দাজ্জালকে নিয়েও দাজ্জালি শুরু হয়েছে তাই মুসলিম সমাজকে সচেতন করা দরকার রসুল সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের আলোকে দাজ্জালের বাস্তব কাহিনী সকলের জেনে নেওয়া উচিত যাতে এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় এ বিষয়ে যেন আমরা সঠিক অবস্থানে অবস্থান গ্রহণ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা সহিহুল বুখারির হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহ আনহু হতে বর্ণিত এবনু সৈয়াদ একজন ব্যক্তি এই এবনু সৈয়াদ মদিনার পরিবেশে মদিনায় এবনু সৈয়াদ নামে একজন ছেলে এই এবনু সৈয়াদ এর বিষয়ে মানুষ কিছু ধারণা করতে শুরু করল মানুষ মনে করল যে হয়তোবা এবনু সৈয়াদ সেই হল বোধে দাজ্জাল যেই দাজ্জাল থেকে অন্যান্য নবী আসুলগণ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন আমাদের প্রিয় নবী তিনিও তার উম্মাদকে সতর্ক করেছেন এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য তাই এ ইবনু সৈয়াদ এই ছেলে মদিনার মানুষ মদিনায় ছিল রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার বিষয়টিকে স্পষ্ট করার জন্য যে মানুষেরা তার বিষয়ে ধারণা করে মানুষেরা তার বিষয়ে ধারণা করে যে সেই নাকি দাজ্জাল বিষয়টিকে সাহাবাই কেরামদের মাঝে মদিনার মানুষের মাঝে এ সংশয়কে নিরসনের জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম নিজে একদিন সেই এবনু সৈয়াদের বিষয়টি বাস্তবে দেখার জন্য গেলেন সাথে রয়েছেন অনেকজন প্রসিদ্ধ সাহাবি আমার ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু তিনিও রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাথে রয়েছেন আরো সাহাবাই কেরামগণ রয়েছেন মদিনার পার্শ্ববর্তী এক বসতিতে খেজুর বাগানের পার্শ্বেই সেই ইবনু সৈয়াদ এর বাড়ি ছিল সেখানে বসবাস করত এবনু সৈয়াদ তাকে রাসুল সাল আলী হুসাল্লাম একটু যাচাই বাছাই করার জন্য বাস্তবে দেখার জন্য সেখানে গেলেন কিন্তু এই সংবাদ তা তার যাওয়ার বিষয়টি পূর্বে অবগত করা হয়নি কেন পূর্বে অবগত করা হলে এবনু সাইয়াদ সে এক ধরনের প্রস্তুতি নিয়ে থাকত সে যে কোনো প্রস্তুতি নিতে না পারে কোনো বুঝতে না পারে তার কাছে কে আসছে হঠাৎভাবে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের আগমনে তাকে কিছু তিনি জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষা করার সুযোগ নিলেন এবনু সৈয়াদ সহিউল বুখারির বর্ণনায় এসেছে সে শুয়েছিল বিছানায় সাথে তার পাশে তার মা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি সাথে বেশ কয়েকজন সাহাবি তাদেরকে নিয়ে যখন সেখানে উপস্থিত হলেন কাছে পৌঁছা পর্যন্ত এবনু সৈয়াদ কোন অনুভব করতে পারেনি যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম স্বয়ং নিজে সেখানে উপস্থিত হচ্ছেন এবনু সৈয়দের মা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে চিনতেন তিনি যখন কাছে পৌঁছে গেলেন এবনু সৈয়দের মা তখন তাকে বলল দেখো যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আসতেছেন এ দেখেই এটি কোন বর্ণনা এসেছে এভাবে সংবাদ দিয়েছেন আবার কোনো বর্ণনা এসেছে এবনু সৈয়াদ অমনস্কই ছিল অমনোযোগী ছিল ভিন্ন চিন্তায় ছিল রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার কাছে গিয়ে পিছন থেকে আওয়াজ দেওয়ায় তারপর সে বুঝতে পারে জানতে পারে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য তার ইমান আছে কিনা সে মুসলিম কিনা তার অবস্থাটা কি কোন চিন্তার মানুষ বিষয়টি যাচাই করার জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম প্রথমে তাকে প্রশ্ন করে বসলেন যে হে সৈয়াদ চাশাহাদু আন্নি রাসুল্লাহ তুমি কি এই সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসুল এবনু সৈয়াদ রাসুল সাল্লাহ দিকে দৃষ্টি দিল দিয়ে বলল যে আশাহাদু আন্নাকা রাসুল উম্মিয়ীন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অম্মি জগতের মানুষদের অম্মি মানুষদের রাসুল আল্লাহ রাসুল বলে সে সাক্ষ্য দিল না বরং অম্মি ব্যক্তিদের রাসুল বলে সে তার স্বীকৃতি প্রদান করল রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এবনু সৈয়াদের এ কথা শুনেই এবনু সৈয়াদ আবার সাথে সাথে উল্টা প্রশ্ন করে বসল নবী সাল্লাহ আলী হুসাল্লামকে আচ্ছা সাহাজু আন্নি উল্লাহ আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসুল রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইবনু সৈয়দের কথাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন আমন্তু বিল্লাহ ও বিরুসুলি আমি কোনো সন্দেহ নেই আল্লাহর প্রতি ইমান এনেছি এবং আল্লাহ রসুলদের প্রতিও ইমান এনেছি তবে তোমার মতো ইবনু সৈয়াদকে কখনো আল্লাহ রাসুল বলে মনে করি না রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এইভাবে তার কথাকে প্রত্যাখ্যান করলেন দ্বিতীয় প্রশ্ন করলেন তাকে হেবন সৈয়াদ তোমার কাছে আমি এসেছি তুমি কি মনে করো এবনু সৈয়াদ বলল যে আসলেই ইয়েচিনি সাদিকুন ওকাদিবন আমার কাছে তো বহু ধরনের মানুষই এসে থাকে আমার কাছে সত্যবাদী মানুষও আসে যারা সত্য কথা বলে আবার মিথ্যাবাদী মানুষও আসে যারা মিথ্যা কথা বলে অতএব আপনার বিষয়টি আমি নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছি না বা বলতে চাচ্ছি না রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সাহাবাদেরকে তার এই অবস্থা অনুযায়ী বললেন যে আসলেই তার কাছে বিষয়টি অস্পষ্ট সে এখনো এ সম্পর্কে তার স্পষ্ট কোনো জ্ঞান নেই তার কাছে বিষয়টি যেন ঘলাটে তাই তার কথারও কোনো মূল্য নেই রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর উপর বললেন যে ঠিক আছে এমন সাইয়াদ তোমাকে আমি একটু পরীক্ষা করতে চাই বলো তো আমার হাতে কি রয়েছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এভাবে তাকে জিজ্ঞাসা করলে এবন সৈয়াদ কিছু অস্পষ্টভাবে বলতে শুরু করল যে আপনার হাতে ধোমা রয়েছে বা এই ধরনের সে একটি জবাব দিল রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বুঝে ফেললেন যে আসলেই এ দাজ্জালও নয় সে ওই ধরনের কোনো ব্যক্তিও নয় কিন্তু তার এ ধরনের অসৌজন্যমূলক আচরণ দেখে সাথে রয়েছেন অমর রদি আল্লাহ আনহু তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে ছেড়ে দিন আমি তার গর্দানকে উড়িয়ে দেব কারণ সে একটা পাগল ছাড়া কিছুই নয় সে হতে পারে না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম ওমর খত্তাব রাজি আল্লাহকে বললেন হ্যাঁ ওমার দেখো যদি সে সত্যিই দাজ্জাল হয়ে থাকে তাহলে আমরা তাকে হত্যা করতে পারব না আমাদের পক্ষে তাকে হত্যা করা সম্ভব হবে না কেন যে আল্লাহ সুহানা হাত আল্লাহর পক্ষ থেকে সংবাদ ওয়াহির মাধ্যমে রাসুলাম জেনেছেন যে পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটলে এ দাজ্জালকে হত্যা করবেন যিনি তিনি হচ্ছেন ঈসা আলী হিসালাতাম অতএব ঈসা সালাতাম যাকে হত্যা করবেন বলে আল্লাহর সিদ্ধান্ত এটা সেখানে আমরা তাকে হত্যা করতে পারব না এরপর বললেন যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে তাকে হত্যা করেও কোনো লাভ হবে না হত্যা করেও কোনো কাজ হবে না সম্মানিত দর্শক শ্রোতা এবনু সৈয়াদ এ ব্যক্তিটির বিষয়টি এমনই তখন তার যে খুব বেশি বয়স হয়েছিল তা নয় তার বয়স ছিল মাত্র সেই সময়ে বয়স্ক হতে যাচ্ছে পরিপূর্ণভাবে এখনো বয়স্কে পৌঁছেনি কিন্তু তার এই ধরনের ইবলিসি চিন্তা চেতনা কথাবার্তার কারণে মানুষ তাকে বিভিন্ন রকমের মনে করছিল রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কথা থেকে তার বিষয় থেকে বোঝা যায় যে আসলে সে কখনো দাজ্জাল নয় সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব দাজ্জাল তাহলে কে আজকে আমাদের সমাজে কতক লেখক তারাও লিখছেন কতক বক্তা বকছেন বলছেন দাজ্জাল সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম স্পষ্টভাবে দাজ্জালের কথা আমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দাজ্জালের ফেতনা থেকে তার ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম অনেক সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন শুধু আমাদেরকে নয় স্বয়ং নিজে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে ভয়াবহ পরিস্থিতি থেকে তিনিও আশ্রয় প্রার্থনা করেছেন অমুল মমিনিন আয়সারদি আনহা বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম প্রত্যহ সালাতে শেষ বৈঠকে তিনি আল্লাহ সুবাহর কাছে চারটি বিষয়ে আশ্রয় প্রার্থনা করেন তার মাঝে একটি বিষয় হল ও আউদুবিখিন ফিতনাটি আল মাসিহ আদাল সেই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এ বলে স্বয়ং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম দৈনিক সালাতে তিনি আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করতেন এবং আমাদেরকেও বিভিন্নভাবে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার নির্দেশনা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দাজ্জাল কে এ দাজ্জালের বিষয়টি রাসুল সাল্লাহ আলিহাল্লাম এর বর্ণনাগুলি পড়ালেখা করলে হাদিসগুলি জানলে বোঝা যায় যে দাজ্জাল সেও একজন মানুষ কিন্তু তার মাধ্যমে আল্লাহ সুবাহানা ইমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন যেমন আল্লাহ সুবাহানা হুয়া ইবলিসের মাধ্যমে ইমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন প্রতিটি ইমানদারের কাছেই ইবলিস বহু কৌশলে বহু চিন্তা চেতনায় বহু চরিত্র আদর্শে মানুষের কাছে ইবলিস উপস্থিত হয় জাল তাকেও আল্লাহ সুহান হওয়া তালা এই সুযোগটি দেবেন ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জাল সংক্রান্ত অনেক বর্ণনা এসেছে বিশেষ করে সহি মুসলিমের একটি দীর্ঘ হাদিস প্রসিদ্ধ সাহাবি তামিম আদারি এই সাহাবি তামিম আদারি তার বাস্তব জীবনে একটি ঘটনা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে শোনালেন জানালেন সেই ঘটনাটি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাই কেরামদের সামনে বর্ণনা করলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কোনো একদিন সূর্যগ্রহণের সালাদ শেষ করে মসজিদেই তিনি সকলের সামনে সকলকে আহ্বান জানালেন যে আসো তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে অবহিত করব তিনি মেম্বারে বসলেন সকলেই সামনে সমবেত হল রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন দেখো তামিম আদারি আমাকে একটি ঘটনা বলেছে তামিম দারি একজন প্রসিদ্ধ সাহাবি যিনি প্রাথমিকভাবে খ্রিস্টান ছিলেন অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি সাম সেই অঞ্চলের মানুষ ছিলেন এই তামিম আদারি রাজিয়াল্লাহ আনহু রাসুল ইসলামকে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমরা কোনো একদিন সেই সমুদ্র পথে আমরা ভ্রমণ করছি সমুদ্র পথে আমরা চলছি এই সমুদ্র পথে চলতে সমুদ্রের গভীরে যখন আমরা চলে গেছি সেই নৌকায় বা লঞ্চে চলতে চলতে হঠাৎ সেই সমুদ্রের ঢেউয়ে আমরা যাব একদিকে আমাদেরকে নিয়ে চলে গেছে আরেক দিকে আমাদের গতি আমাদের পথ ঠিক রাখতে পারিনি অন্য এক অঞ্চলে আমরা চলে গেছি গিয়ে সেখানে সেই অঞ্চলের একটি দ্বীপের কাছে আশ্রয় নিলাম দ্বীপে উঠলাম সেই দ্বীপে উঠেই কিছুক্ষণ গিয়েই আমরা একজন ব্যক্তিকে পেলাম যে ব্যক্তিটা হচ্ছে এমন যার গোটা শরীর শরীর লোমে ভরপুর এমন ভাবে যে ব্যক্তিটিকে যেন চেনার কায়দা নেই উপায় নেই যে কোন দিকে তার পিঠ আর কোন দিকে তার চেহারা কোন দিকে সামনে কোন দিকে পিছন এটি বোঝার কোনো উপায় নেই এমনই তার অবয়ব বা তার দেহ